বাংলা মানবতা সমাধান আসসালামু আলাইকুম ও ওবরকাত আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওলাকিবতুল মুতাকিন ওসলাত ওসালাম আলা আশরাফিল আম্বিয়া ইউলমুরসালিন নবীনা মোহাম্মদ ওয়ালা আলিহি ও আসহাবিহি আজমাইন আম্মাবাদ সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী আমরা রিয়াদুস সালেহীন থেকে ধারাবাহিকতার সাথে আমরা আলোচনা শুনে আসছি আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো হজের ফজিলত হজ এমন একটি গুরুত্বপূর্ণ এবাদত যেই এবাদতের মধ্যে বাকি অন্যান্য সকল এবাদতকে একত্রিত করেছে হলো হজ এখানে সলাৎ আছে এখানে জিকির আছে এখানে সব কিছু আছে আচ্ছা এটা কি জীবনে একবার নাকি একাধিকবার এ বিষয়ে عن أبي هريرة رضي الله عنه قال خطبنا رسول الله صلى الله عليه وسلم فقال أيها الناس কদ ফরাদ আল্লাহ আলাইকুমুল হাজ ফাহুজ্জু আবু হরিয়াল্লাহ তিনি বলেন রসুল্লাহ খুদবা দিয়েছেন হে মানুষ সকল কদ ফরাদ আল্লাহ আলাইকুমুল হাজ্জা ফাহুজ্জু আল্লাহ তালা তোমাদের উপর হজকে ফরজ করে দিয়েছেন তোমরা হজ করো তোমরা হজ করো কোরআন বলছেন মানিস তাতাইলাই আইলাইসাবিলা যে ব্যক্তি হজ করার সমর্থন রাখে সে হজ করবে এখানে আর একটা জিনিস লক্ষণীয় সেটা হলেই যে সমর্থন পাওয়া এটার জন্য এই শর্ত নয় যে আমাকে দেশ থেকেই সেই সমর্থন নিয়ে আসতে হবে কোনো ব্যক্তি যদি সৌদি আরবে কাজের ভিসায় যদি সেখানে কাজ করতে যায় এবং সে যদি মক্কায় পৌঁছার মতো সমর্থন সেখানে তার অর্জন হয়ে যায় তাহলে সে অবস্থাতেও সে যে ওখানে হসাদাই আদায় করবে কোনো ব্যক্তি যদি সেখানে এমনি মক্কায় কোনো অন্য কাজে চলে গিয়েছে মক্কায় পৌঁছে গেছে যে কোনো বাহানায় মক্কায় পৌঁছার সাথে সাথে শারীরিক সুস্থতা যদি থাকে তাহলে তাকে ওখানে হজ ফরজ হয়ে গেছে হজ আদায় করতে হবে ফকাল একজন ব্যক্তি বলল আকুল্লাহ আমিন রসুল আল্লাহ এ আল্লাহ রসুল্লাম প্রত্যেক বছরই হজ করতে হবে হাত্তা আল্লাহ নবী চুপ করলেন চুপ থাকলেন ওই ব্যক্তি তিনবার বলল আকুল্লা আমিন প্রত্যেক বছর কি প্রত্যেক বছর কি প্রত্যেক বছর কি তো আল্লাহ নবী বললেন ফকল রসুল্লাহ আল্লাহ রসুল বললেন লাউ কুল তু নাম লাওয়া যাবাত আমি যদি হ্যাঁ বলতাম তাহলে তোমাদের উপর ওয়াজিব হয়ে যেত তোমাদের উপর কি হয়ে যেত ওয়াজিব হয়ে যেত আতুম আর তুমি সমর্থন রাখতে না তোমরা সমর্থন পেতে না সুম্মা কল এরপর বলছেন দারুনি মা তারাক্তুকুম যে বিষয়ে আমি তোমাদেরকে কিছু বলি নাই সে বিষয়ে তোমরা আমাকে জিজ্ঞাসাবাদ করো না যে বিষয়ে আমি তোমাদেরকে ব্যাখ্যা দিই নাই সেই ব্যাখ্যা তোমরা আমার কাছে চেয়েও না ফাইন্নামা হালাকামান কান কবলাকুম কারণ তোমাদের পূর্বে যারা ছিল তারা পদভ্রষ্ট হয়েছে ধ্বংস হয়েছে বিকাশরাতি সুআলিহিম তারা অধিক বেশি প্রশ্ন করার কারণে ওয়া ইখতলাফিহিম আলা ইহিম এবং তাদের নবীদের বিষয়ে তারা পরস্পর পরস্পর বিরোধ সৃষ্টি করার কারণে ফাইদা আমার তো কুম বিষয়ইন আমি যখন তোমাদেরকে কোনো জিনিস কোনো হুকুম কোনো বিষয়ে নির্দেশ দিব ফাতু মিনহু মাস্তাতুম তখন সেখান থেকে যতদূর সম্ভব তুমি সেটা করো বলেছি যে শরীয়তের দুটা দিক আছে একটা হলো হুকুম আর একটা নাহি আদেশ আর একটা হলো নিষেধ সালাচ আদায় করো জাকাত প্রদান করো হজ করো রোজা রাখো ভালো সত্য কথা বলো সাদকা করো এগুলো সব হলো হুকুম আর জিনা করো না মিথ্যা বলো না গিবোধ করো না সুদ খেও না তুমিদের মাল আত্মসাত করো না চুগলি করো না গিবোধ করো না এই যে যেগুলি আছে এগুলি কি নিষেধ তো হুকুম যেটা দিয়েছে সেটা সাধ্যমতো আদায় করতে হবে আর নিষেধ যেটা করেছে সেটা পরিপূর্ণ নিষেধ বিরত রাখতে হবে অর্থাৎ করণীয় কাজে ত্রুটি হলে আল্লাহ মাফ করতে পারেন কিন্তু যেটা নিষেধ আছে সেটা মোটেই করা যাবে না তাহলে এই হাদিস থেকে আমরা জানলাম যে আল্লাহ নবী সাল্লা সাল্লাম উনি আমাদেরকে বলেছেন জীবনে একবার ফরস জীবনে একবার ফরস আচ্ছা যদিও একবার ফরজ জীবনে কিন্তু তারপরেও আল্লাহ নবী বলেছেন তাবেল হাজ আল ওমরা তোমরা হজ এবং ওমরা তোমরা বারবার করো জীবনে একবার করবে কিন্তু তারপরে উনি উৎসাহিত করছে আরও করো আরও করো এতে লাভ কি এতে দুটা লাভ প্রথম লাভ হলেই যে এ বিষয়ে আবু হরাজ আল্লাহ তিনি বলেন রসুল হাসান বলেছেন আল্লাহ অমরত ইল অমরতি বাইনা হুমা তোমরা একটি ওমরার পর আরেকটি ওমরা করো কারণ ওমরার পর যখন একটা ওমরা করবে তো এই দুই ওমরার মাঝখানে সকল গুণা আল্লাহ তালা মাফ করে দেবে সুবাহান আল্লাহ ওয়াল হাজুল মাবরুর লাইসালাহু উন ইল্লাল জান্না আর হজ্জে মাবরুর যেটা কবুল হজ এই হজের বদলা জান্নাত ছাড়া আর কিছু নয় সুবাহান আল্লাহ বুখারি মুসলিম হাদিস তাহলে এই হাদিস থেকে যেটা জানলাম আল্লাহ নবী বলছেন তাবিউ বাইনাল হাজ্জি ওয়াল ওমরা তোমরা একাধিকবার ওমরা করো একাধিকবার হজ করো কারণ দুই ওমরা এবং দুই হজের মাঝখানির সময়ে যত গুণা হবে আল্লাহ তালা সেটাকে ক্ষমা করে দেবেন এটা প্রথম লাভ আর দ্বিতীয় লাভ হলেই দুনুব আল্লাহ কামা আল্লাহ বলছেন তুমি ওমরার পর ওমরা করো হজের পর হজ করো এতে কী লাভ প্রথম লাভ গুণা মাপ হবে যেটা শুনলাম দ্বিতীয় লাভ বলছেন ইয়ানফিয়ানিল ফাকার তোমার গরিবি দূর করবে ফকিরি দূর করে দিবে অভাব অনটন আল্লাহ পাক দূর করে দিবে ওমরা এবং হজের মাধ্যমে তাই আজকে যারা আমরা টাকার মনে করছি যে হজ করতে অনেক টাকা দরকার এই টাকাটি আমি জমি কিনতে পারতাম হজ করতে গেলে টাকাটা সব ধ্বংস হয়ে যাবে শেষ হয়ে যাবে এই ধারণা ঠিক না আল্লাহ নবী বলছেন গ্যারান্টি তুমি হজ করো ওমরা করো এবং হজের এবং ওমরার মাধ্যমে আল্লাহ তালা তোমার সকল অভাব অননকে আল্লাহ তালা দূর করে দেবেন সুবাহান আল্লাহ বারবার করলে লাভ হলো আল্লাপাক গুনা মাফ করে দেবেন আর একটা হলে ওমরা হজ করলে আল্লাপাক রিজিকের মধ্যে বরকত দেয় সুবাহান আল্লাহ এবং অভাব অনটনকে আল্লাপাক দূর করে দেয় বলছেন কিভাবে এবং ওয়া দুনুব আল্লাপাক গুনা মাফ করে দেয় কামা ইয়ানফিল কির সাল হাদিদ ও দাহাব সোনা এবং চাঁদি সেটাকে যেমন গরম করে সেটাকে তার খাতগুলিকে যেমন আলাদা করে দেয় হজ এবং অমরা মানুষদেরকে মানুষদের গুণাকে এইভাবে বিলকুল পৃথক করে দেয় ওয়ালাইসালিল হাজ্জাতিল মাবুরু সওয়াবুন ইল্লাল জান্না হজ্জে মাবরুর এর বদলা জান্নাত ছাড়া আর কিছুই নয় সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী আমরা জানতে পারলাম যে হজ এমন একটি গুরুত্বপূর্ণ এবাদত এই এবাদতের মাধ্যমে মানুষ যেমন তার মা জন্ম দিলে নিষ্পাপ হয়ে জন্মগ্রহণ করে সেরকম নিষ্পাপ হয়ে যায় এবং তার বিনিময় জান্নাত ছাড়া অন্য কিছু নয় হাজ্জুন মাবরুর হাজ্জে মাবরুর তার বিনিময় জান্নাত ছাড়া অন্য কিছু নয় হজ্জে মাবরুরের অর্থ হলে কবুল হজ মান হাজ্জা ফালাম ইয়ারফুত ওয়ালাম ইয়াফসুক কোনো অশ্লীল কথা বলা চলবে না কোনো অশ্লীল কাজ করা চলবে না জবান এবং লজ্জাস্থানকে হেফাজত করতে হবে নিজের চোখ নিজের পা নিজের সঙ্গ প্রতঙ্গকে আল্লাহর সকল নাফরমানি থেকে বাঁচিয়ে রেখে সুন্দরভাবে যদি হজ আদায় করা যায় তাহলে সেই হজটি হবে হজ্জে কবুল হজ্জে মাবরুর এবং যে হজের বিনিময় জান্নাত ছাড়া অন্য কিছুই নয় এ বিষয়ে আবু হরারা জাল্লাহ তালা তিনি বলেন হজের ফজিল সংক্রান্ত হাদিস তিনি বলেন রসুল রসালামকে জিজ্ঞাসা করা হয়েছে আইউল আমালি আফদল কোন আমলটি শরীয়তে সবচেয়ে বেশি ফজিলত আমল বলছেন উত্তম আমল কোনটি করা বলছেন ইমান ও রসুলি আল্লাহ এবং তার রসুলের প্রতি ইমান নিয়ে আসে আল্লাহ এবং তার রসুলের প্রতি ইমান আসে আল্লাহ এবং তার রসুলের প্রতি ইমান না নিয়ে এসে কত হজ বলেন আর জাকাত বলেন আর সলাদ বলেন কিছুই কাজে আসবে না সম্মানিত শ্রোতা দর্শক মণ্ডলী আমরা হজের ফজিলত সম্পর্কে আমরা আলোচনা করে আসছি এই মুহূর্তে ছোট্ট একটি বিরতি বিরতির পর এ বিষয়ে বাকি আলোচনা নিয়ে আবার আপনাদের সামনে উপস্থিত হব ইনশা আল্লাহ তালা যে কোরআন এবং সুন্নাতকে মেনে চলে যে সমাজের নারী ও পুরুষরা আল্লাহর প্রেম যেখানে নিষিদ্ধ হারাম কাজ দেখুন ইসলামী সমাজ প্রতি সোমবার সন্ধ্যা সাতটায় বাংলাদেশে ও সন্ধ্যা সাড়ে ছটায় ভারতে পিস টিভি বাংলায় He faces.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 শুনে আসতেছিলাম বারবার করলে লাভ হলো আল্লাপাক গুনা মাফ করে দেবেন আর একটা হলে ওমরা হজ করলে আল্লাপাক রিজিকের মধ্যে বরকত দেয় আল্লাহ এবং অভাব অনটনকে আল্লাপাক দূর করে দেয় বলছেন কিভাবে এবং ওয়া দুনুব আল্লাপাক গুনা মাফ করে দেয় কামা ইয়ানফিল কির খুবসাল হাদিদ ও দাহাব সোনা এবং চাঁদি সেটাকে যেমন গরম করে সেটাকে তার খাতগুলিকে যেমন আলাদা করে দেয় হজ এবং ওমরা মানুষদেরকে মানুষদের গুণাকে এইভাবে বিলকুল পৃথক করে দেয় ওয়ালাইসালিল হাজ্জাতিল মাবরুর সবাবুন ইল্লাল জান্না হাজ্জে মাবরুর এর বদলা জান্নাত ছাড়া আর কিছুই নয় সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী আমরা জানতে পারলাম যে হজ এমন একটি গুরুত্বপূর্ণ এবাদত এই এবাদতের মাধ্যমে মানুষ যেমন তার মা জন্ম দিলে নিষ্পাপ হয়ে জন্মগ্রহণ করে সেরকম নিষ্পাপ হয়ে যায় এবং তার বিনিময় জান্নাত ছাড়া অন্য কিছু নয় হাজ্জুন মাবরুর হজ্জে মাবরুর তার বিনিময় জান্নাত ছাড়া অন্য কিছু নয় হজ্জে মাবরুরের অর্থ হলে কবুল হজ মান হাজ্জা ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক কোনো অশ্লীল কথা বলা চলবে না কোনো অশ্লীল কাজ করা চলবে না জবান এবং লজ্জাস্থানকে হেফাজত করতে হবে নিজের চোখ নিজের পা নিজের সঙ্গ পতঙ্গকে আল্লাহর সকল নাফরমানি থেকে বাঁচিয়ে রেখে সুন্দরভাবে যদি হজ আদায় করা যায় তাহলে সেই হজটি হবে হজ্জে কবুল হজ্জে মাবরুর এবং যে হজের বিনিময় জান্নাত ছাড়া অন্য কিছুই নয় এ বিষয়ে আবু হরারা জিয়াল্লাহ তালা তিনি বলেন হজের ফজিলত সংক্রান্ত হাদিস তিনি বলেন রসুল আসলামকে জিজ্ঞাসা করা হয়েছে আইউল আলী আফদল কোন আমলটি শরীয়তে সবচেয়ে বেশি ফজিলত ওর আমল বলছেন উত্তম আমল কোনটি করা বলছেন ইমান উবিল্লাহি ও রসুলি আল্লাহ এবং তার রসুলের প্রতি ইমান নিয়ে আসে আল্লাহ এবং তার রসুলের প্রতি ইমান আসে আল্লাহ এবং তার রসুলের প্রতি ইমান না নিয়ে এসে কত হজ বলেন আর জাকাত বলেন আর সলাদ বলেন কিছুই কাজে আসবে না নাকি ইমান যদি না থাকে ইমান না নিয়ে আসে এবং ইমান যদি ঠিক না হয় দুটাই খেল করতে হবে ইমান নিয়ে আসে নাই অথবা সে মুসলমান কিন্তু তার ইমান ঠিক নেই ইমানে ভেজাল ঢুকেছে তাহলে ইমান আল্লাহর সাথে ইমান নিয়ে আসা তার রসুলের প্রতি ইমান নিয়ে আসা সবচাইতে উত্তম কাজ সোম্মা মাদা এরপরে কি বলছেন আল জেহাদ উফি সাবিরিল্লাহ আল্লাহ রাস্তায় জেহাদ কর আল্লাহ রাস্তায় জেহাদ সোম্মা মাদা এরপরে কি বলছেন হাজুন মাবুরুর তৃতীয় নম্বর বলছে কবুল হজ সবচাইতে উত্তম কাজ কবুল হজ এই কবুল হজ পুরুষের উপর যেরকম ফরজ নারীদের উপরে সেরকম ফরজ পুরুষের উপর যেরকম ফরজ নারীদের উপরও ফরজ তবে নারীদের সমর্থনের জন্য আর শর্ত হলো এই যে ওই নারীর সাথে একজন মাহারাম ব্যক্তি সফরে থাকতে হবে অর্থাৎ ওই নারী যে পুরুষ মুসলিম বালেগা আকেলা এবং আজাদ এস্তেতাত আছে সমর্থন আছে সুস্থ আছে টাকা আছে তার জন্য আর শর্ত হলে জি মাহারাম মোহরিম যাদের সঙ্গে বিবাহ জায়েজ নেই এই ধরনের কোনো ব্যক্তি তাকে হজের সাথে আসতে হবে অন্যথায় সে হজ করতে পারবে না আল্লাহ বলছেন যে কোনো মহিলা সে মহরিম ছাড়া যেন কোনো সফরে না বের হয় মেয়েদেরকে মহরিম ছাড়া সফর যাওয়া নিষেধ সেটা স্বামীর সাথে আসুক পিতামাতার সাথে আসুক ভাতিজার সাথে আসুক ভাগিনার সাথে আসুক ভাইয়ের সাথে আসুক এরা সব মহরিম কিন্তু তাকে একজন মহরিম লাগবে তো মহিলাদের জন্য এখানে আমরা যে শুনলাম যে আল্লাহ নবী দ্বিতীয় স্তরে রেখেছেন জিহাদ প্রথম আল্লাহ এবং তার রসুলের প্রতি ইমান নিয়ে আসা আর দ্বিতীয় নম্বরে জিহাদ মহিলাদের ক্ষেত্রে কি ওয়ান আয়েশা তারাদি আল্লাহ আনহা কালাত কুলতুয়া রসুল আল্লাহ নারল জিহাদ আফদাল আমাল আমি মনে করি জিহাদ সবচেয়ে উত্তম কাজ কেন উত্তম কাজ জারোয়াত সিনা আমিল ইসলাম ইসলামের একেবারে সবচেয়ে উঁচু চুটি সেটা হলো জিহাদ যেখানে মানুষের জান মাল দুটো দিয়ে যে মানুষ আল্লাহ রাস্তায় জিহাদ করে এটা উত্তম কাজ যেমন আগের হাদিসে শুনলাম যে আল্লাহ নবী বলছেন আল্লাহর প্রতি ইমান নিয়ে আসার পর সর্বোত্তম কাজ হলো জেহাদ করা তো আয়সা এটাই বললেন যে আমি মনে করি সর্বোত্তম কাজ হলো কি জেহাদ করা ফকল আল্লাহ নবী বললেন লাকিন আফজালুল জেহাদ হাজুন মাবরুর কিন্তু উত্তম জেহাদ হলো কবুল হজ করা সোবাহান আল্লাহ উত্তম জেহাদ হলো কবুল হজ করা তাহলে মহিলাদের জন্য জেহাদের চাইতে হজের গুরুত্ব বেশি মহিলাদের জন্য জেহাদের চাইতে হজের গুরুত্ব বেশি রওয়াহুল বোখারি বোখারি রেওয়ায়ত তো আমরা হজের ফজিল সম্পর্কে জানতে পারলাম যে হজের মাধ্যমে আল্লাহ তালা সকল গুণাকে মাফ করে দেয় হজের মাধ্যমে আল্লাহ তালা বরকত দান করেন অনাহার গরিবী আল্লাহ তালা দূর করে দেন হজের মাধ্যমে আল্লাহ তালা নিষ্পাপ করে দেন হজের মাধ্যমে আল্লাহ তালা হজকে জেহাদের সাথে তুলনা করেছেন যে এটা এত বড় গুরুত্বপূর্ণ ইবাদত সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী আমরা এই মুহূর্তে যে বিষয়টি জানব সেটা হলেই যে হজের জন্য নির্দিষ্ট সময় যেরকম আছে হদের জন্য কিছু রুকুন আছে কিছু শর্ত আছে কিছু ওয়াজিব আছে এই বিষয়ে আমাদের জানা দরকার তো হজের রুকুন যেটা রুকুন অর্থ হলেই যে সেই কাজ না করা পর্যন্ত হজই হবে না হজ বাতিল একটা যদি বাদ যায় হজ আবার তাকে পরবর্তী পরের বছর আবার সে হজ করতে হবে সেটাকে বলা হজে রুকুন তো হজে রুকুন চারটি কয়টি এহরাম বাধা এহরাম বাধা এটা হলো রুকুন এহরাম ছাড়া হজ আদায় হবে না ঠিক উকুফ আল উকুফ বে আরাফা আরাফার ময়দানে অবস্থান করা আল্লাহ বলছেন আল হাজ আরাফা হজটাই হলো মূল আরাফা তো আরাফার মাঠে যদি কোনো হাজি সাহেব না পৌঁছেন জুলাহাজ মাসের নয় তারিখে ফজরের পর মেনা থেকে হাজিরা আরাফার উদ্দেশ্যে রওনা হবে এবং সেখানে আরাফায় পৌঁছা সেখানে ইমাম সাহেব খুদবা দিবেন জহর এবং আসরের সালাদ একত্রিতভাবে জামান কাসারান জমা এবং কসর করে পড়বেন এবং হাজি সাহেব সূর্য ডোবা পর্যন্ত আরাফার মাঠে অবস্থান করা ওয়াজিব তো আরাফার মাঠে ক্ষণিকের জন্য হলেও আরাফার মাঠে অবস্থান করা রুকুন কোনো ব্যক্তি যদি আরাফার মাঠে না যায় তার হজ হবে না হজ বাতিল আর আরেকটা হলেই দশ তারিখে তওয়াফু জিয়ারা যেটাকে তওয়াফে জিয়ারা বলা হয় এই তওয়াফ করা এবং তওয়াফের পর সাই বাইনা সফা আল মারোয়া সফা মারোয়ার মাঝে সাই করা তাহলে এই চারটি কাজ হলো হজের রুকুন এটা ছাড়া কোনো দিন হজ আদায় হবে না এহরাম আরাফার মাঠে অবস্থান করা এবং তওয়াফ করা এবং সাই করা এটা হলো রুকুন হজের কিছু ওয়াজিব আছে হজের কিছু ওয়াজিব আছে যেই ওয়াজিবগুলি যদি ছুটে যায় তাহলে তার বিনিময়ে তাকে একটি দম এবং কুরবানি দিয়ে তার হজটাকে পরিশুদ্ধ করে নিতে হবে ওয়াজিব যেগুলি আছে এগুলো যদি ছুটে যায় তাহলে সেই জিনিসের পরিবর্তে তাকে একটি কুরবানি করে দম দিয়ে তার হজটাকে শুদ্ধ করা সম্ভব কিন্তু রুকুন যদি ছুটে যায় তাহলে আর কোনো উপায় নেই তাকে আবার সেই রুকুনটা আদায় করে নিতে হবে তো ওয়াজিব যেটা আছে তার প্রথম নম্বর ওয়াজিব হলেই আল এহরাম ও মিনাল মিকাত মিকাত থেকে এহরাম বাধা মিকাত থেকে এহরাম বাধা মিকাত কি জিনিস মিকাত হলো এই যে আল্লাহ নবী সাল্লা সাল্লাম উনি কিছু জায়গাকে নির্ধারণ করে দিয়েছেন যে এই জায়গা এবং এই জায়গার সোজা যারা আছে এর পিছনের অংশে যারা অধিবাসী যারা তারা যখন হজ এবং ওমরার উদ্দেশ্যে মক্কায় রওনা হবে তখন ওই মেকাত থেকে এহরাম বেঁধে আসতে হবে তাকে সেই মেকাতগুলি কয়টি কি কি শুনুন বলছেন মেকাত হলো সর্বমোট পাঁচটি মিকাত কয়টি পাঁচটি প্রথম নম্বর হলো জুল হোলাইফা এটাকে আবার আলিও বলা হয় আর সেটি হলো মদিনাবাসীদের জন্য মেকাত এটা মদিনা শহরের একেবারে সাথে লাগানো আবেয়ারে আলী জুল হলাইফানা মেকাত এবং এখান থেকে হাজি সাহেবেরা এহরাম বেঁধে যাবে আর এই জুল হলাইফা থেকে মক্কার দূরত্ব হলো তিনশো কিলোমিটার আর দুইশো মাইল তিনশো কিলোমিটার আর দুইশো মাইল আর দ্বিতীয় নাম আসলে আল জোহফা জোহফা নামে জায়গা এখান থেকে এহরাম বেদে কারা আসবে যারা নাকি শাম মিশর এবং মাগরীব এগুলি দেশ থেকে যারা আসে আন্দোলন এগুলি দেশ থেকে যারা আসে তারা এই জায়গা থেকে এহরাম বেজে তারপর মক্কায় ঢুকবে তৃতীয় নাম্বার হলো ইয়ালামলাম আর ইয়ালামলাম এটা হলো মক্কা থেকে প্রায় বাহাত্তর কিলোমিটার দূরে আর এটা মিকাত কাদের জন্য হো মেকাত আহলে ইয়ামান ও আহলে জাওয়ার ওয়াল হিন্দ ওয়া সিন্ধ হিন্দুস্তান চীন এবং ইয়ামান দেশিদের জন্য তারা ইয়ালামলাম ওই ওখান থেকে এহরাম বেঁধে আসবে তো হিন্দুস্তান বলতে আমরাও বাংলাদেশ থেকে আসতে গেলে ওই ইয়ালামলাম ওই জায়গায় বা তার সমপরিমাণ সোজা জায়গা থেকে এহরাম বাঁধে আসতে হয় চতুর্থ যে সেটা হলে কর্নুল মানাজিল আর এটাকে বলা আসাইলুল কাবির এখন বর্তমান নাম হলো সাইলুল কাবির এটা আহলে নাজ ও তায়েফ তায়েফ এবং নাজদ এলাকা রিয়াদ কাসিম এগুলি এলাকা বা এর পেছনে যারা আছে তাদের জন্য এই স্থান হলো মেকাত আর সেটা দূরত্ব হলো মক্কা থেকে বাহাত্তর কিলোমিটার মক্কা থেকে বাহাত্তর কিলোমিটার এবং আটচল্লিশ মাইল পঞ্চম হলো তা আরাক ওয়সাম্বাল আন আদরিবা এখন নাম হলো আদরিবা সেটি হলো ইরাকবাসীদের জন্য সেই মেকারটি হলো ইরাকবাসীদের জন্য তো আল্লাহ নবী সাল্লাম বললেন যে এ বিষয়ে হাদিস যেটা আছে ইবনে আব্বাস যে আল্লাহ তিনি বলেন ওয়াক্কাতা রসুরাম লি আহলিল মাদিনাতি জাল হালাইফা আল্লাহ নবী সাল্লাম মিকাত নির্ধারণ করেছেন মদিনাবাসীদের জন্য হলাইফা ওয়ালি আহলি শাম ওয়াল জোহফা ওয়ালি আহলি নাজিদ কারনুল মানাজিল আর শাম শামদের জন্য জোহফা আর আহলে নাজদের জন্য কানুল মানাজিল ওয়ালি আহলিল ইয়ামান ইয়ালামলাম ইয়ামানিদের জন্য ইয়ালামলাম ওয়ালিমান আতা আলাইহিন্না মিন গাইরি আহলিহিন্না বলছেন এটা এর উপরদের যারা অতিক্রম করবে এই এলাকার অধিবাসী এবং যারা এই স্থান থেকে অতিক্রম করবে সবাই এই জায়গা থেকে কি করবে এহরাম বেঁধে হজ এবং ওমরান নিয়তে তারা আসবে তাহলে আমরা হজের জন্য যে বিষয়টি জানতে পারলাম সেটা হলো এহরাম বাধা এটা কি ফরজ রুকুন আর এহরামটি মিকাত যে মিকাত সম্পর্কে আমরা জানলাম যে এই স্থানগুলি আল্লাহ নবী সাল্লাম নির্ধারণ করে দিয়েছেন এই স্থান থেকে এহরাম বেঁধে তারপরে যাওয়া এটা হলো ওয়াজিব এটা হলো কি ওয়াজিব তো মেকাত থেকে এহরাম যদি কেউ না বাঁধে সে যদি আগে অতিক্রম করে চলে যায় তাহলে সে একটা ওয়াজিব তরক করলো একটা ওয়াজিব ছেড়ে দিল এখন ওয়াজিব ছেড়ে দেওয়ার কারণে সে যদি তার হজকে কবুল করাইতে চায় তাহলে তাকে একটি দম দিতে হবে একটি দম দিতে হবে কেউ যদি দম না দিতে পারে তাহলে তার জন্য রোজা রাখতে হবে দশটি তিনটি রোজা রাখতে হবে মক্কাই আর ষাটটি রোজা রাখতে হবে বাড়িতে যেয়ে তাহলে আমরা জানতে পারলাম যে মেকাত থেকে এহেরাম বাঁধা ওয়াজিব কোনো ব্যক্তি যদি এহেরাম ছাড়া মেকাত থেকে আগে বাড়িয়ে যায় হজ এবং ওমরার উদ্দেশ্যে তাহলে তাকে একটি অজীব তরক করলো এবং এই অজীব তরক করার কারণে তাকে একটি দম দিতে হবে অথবা তাকে দশটি রোজা রাখতে হবে তো মেকাতে যে আমরা যে এহরাম বাঁধবো সেটা কিভাবে বাঁধবো তার সৈন্য তরিকা কি এবং সেখান থেকে আমাদের জন্য কিছু নিয়ম কানুন চালু হয়ে যায় এই বিষয় নিয়ে ইনশাল্লাহ আমরা পরবর্তী দর্শে আলোচনা করব সেই আলোচনা শোনার আহ্বান রেখে আজকের মতো আলোচনা এখানে শেষ করছি আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে নেক আমল কর তৌফিক দান করুন ওয়াখির দাওয়ানা عن الحمد لله رب العالمين والسلام عليكم ورحمة الله وبركاته পৃথিবীতে এই অর্থের সঠিক ব্যবহার করা হলে পরকালে এর পরিপূর্ণ প্রতিদান পাওয়া যাবে يا أيها الذين آمنوا أنفقوا مما رزقناكم من قبل أن يأتي يوم لا بيع فيه ولا خلة ولا شفاعة পবিত্র কোরআন অনুযায়ী সম্পদের সর্বোত্তম ব্যবহারের একটা উপায় হলো আল্লাহ সুবাহতালার পথে ব্যয় করা তার দেওয়া ইসলামের সঠিক বাণী ছড়িয়ে দেওয়ার মাধ্যমে পিস টিভি হলো একটা অলাভজনক ইসলামিক স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল যার মূল লক্ষ্য ও উদ্দেশ্য হলো ইসলামের বাণী ছড়িয়ে দেওয়া ইসলামের সঠিক উপস্থাপনা করা বিনিয়োগের অত্যন্ত উত্তম ক্ষেত্র আর সম্পদকে পবিত্র করার একটা সোনালী সুযোগ যা সন্তুষ্ট করবে আল্লাহ পিস টিভির সাথে থাকুন আপনার জাকাত দানের অর্থ পাঠাতে পারেন I R IRFI Al Rayan bank সাতচল্লিশ Calthorpe road Birmingham UK post code B এক পাঁচ এক T H pound account number শূন্য এক এক তিন দুই তিন শূন্য এক আইব্যান জিবি চার নয় এ আর এ ওয়াই তিন শূন্য শূন্য শূন্য আট তিন শূন্য এক এক তিন দুই তিন শূন্য এক সোট খৌড তিন শূন্য শূন্য শূন্য আট তিন সুইফট বিআইসি খৌড A R A Y GB দুই দুই টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন support at Peace TV dot TV Peace TV মানবতার সমাধান বিশ্বজাহান পরিচালনার জন্যে সুন্দর একটি যদি বিধান না হয় তাহলে তার ধ্বংস যে অনিবার্য শেখ সাইফুদ্দিন বিলাল মাদানী তাই আসুন সুনার আলোকে জীবন গড়ার জন্যে পৃথিবী বাংলায় আপনাদের জন্য নির্বাচিত কিতাব বুলুল মারাম মিন আদিল্লাতিল আহকাম এর মাধ্যমে দার্সে হাদিসের সুব্যবস্থা করা হয়েছে আপনাদের সকলকে শোনার এবং জানার জন্যে সাদর আমন্ত্রণ জানাচ্ছি দেখুন বুলুগুল মারামের দর্শে হাদিস শুধুমাত্র পিস টিভি বাংলায় দেখুন বুলুগুল মারা কাল রাত সাড়ে এগারোটায় বাংলাদেশে ও রাত এগারোটায় ভারতে পিস টিভি বাংলায়